আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে তিনি ও আবু তাল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন নব্বী সাল্লাহ আল্লাহ সাল্লামের সঙ্গে চলছিলেন আর নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের সঙ্গে সাফিয়া রদিল্লাহ তাল্লাহ্নও ছিলেন তিনি তাকে নিজ সওয়ারিতে তার পেছনে বসিয়েছিলেন পথিমধ্যে এক জায়গায় উটনিটির পা পিছলে গেল এতে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম ও সাফিয়া রদিল্লাহ তাল্লাহ্না ছিটকে পড়ে গেলেন আর আবু তল্লাহ রাজিল্লাহ তাল্লাহ্ন তার উঠ হতে তাড়াতাড়ি নেমে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট বললেন হে আল্লাহ নবী আল্লাহ তালা আমাকে আপনার জন্য কুরবান করুন আপনার কি কোনো আঘাত লেগেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন না তবে তুমি মহিলাটির খোঁজ নাও আবু চলহা রাজিয়াল্লাহ তাল্লাহ্ন একখানা কাপড় দিয়ে মুখমণ্ডল ঢেকে তার নিকট গেলেন আর সেই কাপড় দিয়ে তাকে ঢেকে দিলেন তখন সাফিয়া রদিল্লাহ তাল্লাহ্ন উঠে দাঁড়ালেন অতপর তিনি আবু চলহা রদিল্লাহ তাল্লাহ্ন তাদের উভয়ের জন্য সওয়ারিটি উত্তমরূপে বাঁধলেন আর তারা উভয় তার উপর আরোহণ করে চলতে শুরু করেন অবশেষে যখন তারা মদিনার উপকণ্ঠে পৌঁছলেন অথবা বর্ণনাকারী বলেন যখন মদিনার নিকটবর্তী হলেন তখন নাবি সাল্লাহ আলাইসাল্লাম এ দোয়া পড়লেন আমরা প্রত্যাবর্তনকারী তওবাকারী ইবাদতকারী এবং আমাদের প্রতিপালকের প্রশংসাকারী আর মদিনায় প্রবেশ করা পর্যন্ত তিনি এ দোয়া পড়তে থাকেন